وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি বান্দাকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি বান্দাকে চলার জন্য একটি চূড়ান্ত গাইডলাইন দিয়েছেন সেটা হল মহাগ্রন্থ আল কোরআন করিম এবং নবী সাল্লাহ আলসালামে রেখে যাওয়া অসংখ্য হাদিসের ভাণ্ডার কোরআনুল করিমে অনেক কথা মুজমালভাবে বা সংক্ষিপ্ত আকারে বলা আছে তার বিস্তারিত বর্ণনা হাদিসে পাওয়া যায় ওমল মোমিনিন আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ আনহাকে কতিপয় সাহাবি জিজ্ঞেস করেছিলেন কতিপয় সাহাবি জিজ্ঞেস করেন রসুল্লাহ সাল্লামের চরিত্র কি ছিল মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আমা কারা তুমুল কোরআন তোমরা কি কোরআন পড়ো না কোরআন যদি তোমরা পড়ে থাকো ওকানা খুলু কুহুল কোরআন রসুল্লাহ সাল্লামের পুরা চরিত্রটাই হল কোরআন কোরআনের বাস্তব রূপায়ণ এবং বাস্তব প্রশিক্ষণ অনুশীলন যিনি করেছেন তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হওয়ার পিছনে যে মৌলিক চারটি কারণ তার মধ্যে একটি রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব আর একটা হল বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ আর একটা হল বিজাতিদের প্ররোচনা আর চতুর্থ নম্বর হল কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগত মতভেদ কোরআন এবং হাদিসের কোরআনের আয়াত বানানো সম্ভব হয়নি আল্লাহ পাক চারবার চ্যালেঞ্জ করেছিলেন একবার বলেছিলেন কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো আর একবার বলেছিলেন দশটি আয়াত রচনা করো আর একবার বলেছিলেন ফাতু বিসুরাতিমিসলিহি একটি সুরা আনো চতুর্থবারে বলা হয়েছিল ইন্না আতাইনা কাল কাউফার তারপরের আয়াত কি হবে সংযোজন করো গোটা আরব বিশ্বকে অক্ষমতার মাছ সমুদ্রে ফেলেছিল যদিও সাহিত্য চর্চা এবং কবিতা চর্চায় চরম উৎকর্ষ সাধন করেছিল তারা জাহেলি আরবের কবিতার যে ধরন ছিল খুব আশ্চর্যজনক কবিতা আবৃত্তি তারা করতেন কাবা চত্বরে বসে প্রসিদ্ধ কবিগণ দাঁড়িয়ে যেতেন সেখানে মজমা বসত একজন কবি কবিতা আবৃত্তি করে বসে যাবেন এই কবিতার শেষ অক্ষর দিয়ে পরবর্তী কবি কবিতা রচনা করতে হবে সাথে সাথেই কত কঠিন কাজ মানে আমার কবিতার যেখানে গিয়ে শেষ হবে শেষ অক্ষরটা যেটা হবে সেই অক্ষর হবে আপনার কবিতার প্রথম অক্ষর সেই অক্ষর দিয়ে আপনি কবিতা শুরু করবেন আপনার আবৃত্তি শেষ হবে তারপরে যিনি আসবেন আপনার শেষ অক্ষর দিয়ে উনি শুরু করবেন কিন্তু এইভাবেই তারা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল বাপের হত্যাকারীকে খুঁজে পেয়েছিল কবিতার এক লাইন শুনি কবিতার এক লাইন শুনি বাপের হত্যাকারীকে তারা খুঁজে পেয়েছিল গোটা পৃথিবী তাজ্জব হয়েছিল তদানীন্তনকালের বিশ্বকবি ইমরুল কায়েস তাকে যখন হত্যা করা হয় ঘাতকদেরকে তিনি বলেছিলেন আমাকে হত্যা করার পরে আমার মেয়েকে আমার এই কবিতার একটা লাইন শুনিয়ে দিও ঘাতকরা বুঝেছে কবিতার লাইন শুনিয়ে দিলে এর মধ্যে তেমন কিছু নেই ইয়া বেন্তা ইমরা ইমরাউল কায়েস ইন্নামা আবাকুমা হে ইমরাউল কায়েসের দুই বেটি নিশ্চয়ই তোমাদের বাপ এটুকু হলো কবিতার অর্থ হে ইমরাউল কায়েসের দুই বেটি নিশ্চয়ই তোমাদের বাপ এটা কথা শুনিয়ে দিলে এমন কোনো ক্ষতি হওয়ার কিছু নেই ঘাতকেরা এমরাল কায়েসের দুই মেয়েকে যখন এই কবিতার লাইন শুনিয়ে দিলেন এমরুল কায়েসের দুই বেটি বলে উঠলেন এই লোক আমার বাপকে হত্যা করে এসেছে কেন বসে এই কবিতার পরের লাইন হবে কাদ কুতিলা ও কাতিলুহু লাদাই কুমা তাকে হত্যা করা হয়েছে আর তার হত্যাকারী দুইজন তোমার সামনে উপস্থিত বসে আমার বাপের এই প্রথম লাইন কবিতার সাথে এই কথা না মিলালে পৃথিবীর আর অন্য কোনো কথা মিলালে এই কবিতা হবে না আগের লাইনের সাথে ম্যাচিং অন্য যত কথাই তোমরা সেখানে লাগাও না কেন কোনো কথা এখানে ম্যাচিং খাবে না এই কবিতার ম্যাচিং শব্দ হলো এগুলি কবিতার প্রথম লাইনেই নিহিত ছিল পরবর্তী লাইনের খবর এতদূর চরম উৎকর্ষ সাধন করার পরেও কোরআনের মতো কোরআন আনতে সক্ষম হয়নি তখন তারা কোরআনের অপব্যাখ্যায় লিপ্ত হল আর ইসলামের মধ্যে যত রকমের ভুল ভেজাল আছে সবই এই অপব্যাখ্যার মধ্যে সামিল দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লামের প্রতি যিনি উম্মতকে অন্যায়ের প্রতিবাদের বিভিন্ন ধরন ও স্তর শিখিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মানরা আমিন কুমন কারান তোমাদের মধ্যেকার যে কেউ অন্যায় কাজ দেখবে যে কোনো ধরনের অন্যায় কাজ তোমাদের মধ্যেকার যে কেউ দেখবে সে যেন তার প্রতিবাদ করে সেই অন্যায় যেন পরিবর্তন করে দেয় অন্যায়কে যেন দমন করে বিয়াদিহি তার হাত দ্বারা এখানে হাত দ্বারা দমন করে এই কথার সঙ্গে আর একটা কথা উজ্জ রয়ে গেছে ইনিস্তাতা আ যদি ক্ষমতা থাকে হাত দ্বারা দমন করবে কখন যদি ক্ষমতা থাকে তারপরে বলছেন ফাইল্লাম ইয়াস্তাতে যদি ক্ষমতা না থাকে ফাবে লিসানিহি জবান দ্বারা প্রতিবাদ করবে ওয়াইল্লাম ইয়াস্তাতে যদি তাও ক্ষমতা না থাকে ভাবে কালবিহি অন্তর দ্বারা প্রতিবাদ জানাবে জানাবে অর্থাৎ ঘৃণা জানাবে ওয়াজা আলী কাদ আফুল ইমান আর এটা হল দুর্বল ইমানের পরিচয় গোটা বিশ্বে চলছে মুসলিমদের উপর চরম অত্যাচার মুসলিমগণ নিজের দেশেই জিম্মি হয়ে আছেন মুসলিমগণ নিজের দেশে জিম্মি এবং চরম নিদারুণ কষ্ট বুকে চাপা দিয়ে মুসলিম জাতি চলছে এগিয়ে সামনের দিকে চাপা কান্নায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মনে মনে মাঝে মাঝে ভাবি যে আমরা কি মুসলিম দেশে বাস করি না ব্রাহ্মণ্যবাদীদের দেশে বাস করি বোঝা যায় না আমরা স্বাধীন হয়েছি পূর্ণভাবে স্বাধীন হতে পারিনি ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি সাংস্কৃতিক স্বাধীনতা পাইনি ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি কোরআনার কথা মানা এবং সেই উপরে চলার পর্যাপ্ত স্বাধীনতা আমরা পাইনি ভূখণ্ডের স্বাধীনতাই বড় নয় আল্লাহর বান্দা আল্লাহর গোলাম মানুষের গোলামির জিনজির থেকে বের হয়ে আল্লাহর গোলামি সাবলীলভাবে করতে পারে এটার নাম স্বাধীনতা কিন্তু যারা মানুষের গোলামি করে আল্লাহর গোলামি ছাড়ে তাম বিশ্ব তাকে গোলাম বানায় যারা আল্লাহকে ভয় করেন তাম বিশ্ব তাকে দেখে ভয় পায় আর যারা মানুষকে ভয় করেন তাম দুনিয়া তাকে ভয় দেখায় বন্ধুগণ অনেক কথা আছে বুঝে নিতে হবে আপনাকে কি পর্যায়ে আমরা আসি কি অবস্থার মধ্যে আসি নিদারুণ সঙ্গীন পরিবেশ নানান ধরনের পাপ পঙ্কিলতা এবং জাহেলিয়াত আমাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে এই অবস্থায় আপনার করণীয় কি আমার করণীয় কি রসুল্লাহাম বলছেন মমিনের জীবনটাই আশ্চর্যজনক যদি সুখের সময় আসে তাল্লা সুক্রিয়া আদায় করে তার মধ্যে কল্যাণ রয়েছে আর তার উপরে যদি কোনো বালা মুসিবত চাপে তখন সে সবর করে সবরের মধ্যেও কল্যাণ রয়েছে সবরের মধ্যে কল্যাণ শুকুরের মধ্যে কল্যাণ أعوذ بالله من الشيطان الرجيم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وبشر الصابرين ধৈর্য ধারণকারীদেরকে শুভ সংবাদ দিয়ে দাও الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون যখন তাদের উপরে মুসিবত আসে তখন তারা বলে ইন্নালিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহ ইন্নালিল্লাহি আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব আমরা যদি আল্লাহর হয়ে থাকি আমাদের সবকিছু আল্লাহ তার দিকে আমরা প্রত্যাবর্তন হব প্রত্যাবর্তিত হব আমার জীবন আমার আদেশে চলবে না আল্লাহর আদেশে চলবে ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা ফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون নিশ্চয় আল্লাহ পাক মুমিনের জানমাল খরিদ করে নিয়েছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময় আল্লাহ পাক আমাদের জানমাল খরিদ করে নিয়েছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে দোকানদারের সাথে যখন কেনা বেচা হয় দোকানদার টাকাটা দেখে নিবে টাকাটা জাল দিল কিনা আর যিনি ক্রেতা তিনি যেই মালটা কিনলেন সেই মালটা দেখে নেবেন যে দুই নম্বর দিল কিনা টাকা দেখার দায়িত্ব আমার নয় আমি টাকাটা দিয়েছি টাকা আমি তাকে দিয়ে দিয়েছি টাকাটা তিনি দেখে নেবেন যে জাল নোট কিনা বা যত টাকার সদাই দেওয়া হলো যত টাকার বাজার হলো সেই পরিমাণ টাকা ওখানে আছে কিনা ওটা দোকানদার দেখবেন আর আমার দেখার দায়িত্ব যে আইটেম আমি নিলাম সব আইটেমগুলি ঠিক আছে কিনা ভেজাল দিল কিনা দুই নম্বর দিল কিনা পচা দিল কিনা এটা দেখার দায়িত্ব আমার আমার জানমাল আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি অতএব এখন আমার কি কাজ জান্নাত আমার ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার আমার জানমাল আল্লাহ পাক কিভাবে ব্যয় করবেন কোন পথে কিভাবে ব্যয় হবে কখন কোন অবস্থা আমার মরণ হবে আমার জীবন যৌবন ইজ্জত হুরমোট টাকা পয়সা কিভাবে আল্লাহ কোন খাতে ব্যয় করাবেন ওটা আল্লাহ বুঝবেন ওটা আমার দেখার দায়িত্ব নয় তার মানে আমি বিক্রি হয়ে গেছি আল্লাহর কাছে আপনার গরু যখন কষাইয়ের কাছে বিক্রি করে দিলেন গরুকে কিভাবে জবাই করবে ওটা কষার ব্যাপার আপনি বেছে দিয়েছেন টাকা আপনি নিয়ে নিয়েছেন আমার জীবন আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি রসুলাম বলছেন দুনিয়াটা হলো মমিনের জেলখানা মমিনের জন্য দুনিয়াটা জেলখানা অথচ মমিন দুনিয়া এবং আখেরাতে শান্তিতে বাস করে আর কাফেরেরা দুনিয়াতে অশান্তিতে থাকে আখেরাতেও অশান্তিতেই থাকবে মমিনের কোন অশান্তি দুনিয়াতে নাই শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহেমুল্লাহ যখন জেলে গেছিলেন তখন জেলখানাতে মানুষ কোন বিপদ আপদে পড়লে জেলখানার কয়েদি এমনি তাইমিয়া রাহেমুল্লাহর কাছে সান্ত্বনা নেওয়ার জন্য যেতেন দুঃখের কথা গিয়ে ইমাম ইবন তাইমিয়া রাহেমুল্লাহকে বলতেন তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন সেই ইমাম ইবন তাইমিয়া রাহেমুল্লাহ বলছেন আমার জান্নাত হল আমার বুকের মধ্যে জান্নাতি অবুস্তানি ফি সাদরি আমার জান্নাত আমার বুকের মধ্যে আমাকে যদি হত্যা করা হয় তা আমি শাহাদতের মর্যাদা পাবো আমাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয় তা আমি হিজরতের সুন্নতের উপর আমল করব আর আমাকে যদি বন্দি করে দেওয়া হয় তাহলে আমি নীরবে আল্লাহকে ডাকার সুযোগ পাব আমাকে দিয়ে তোমরা কি করতে চাও যেখানেই নিবে সেখানেই আমার লাভ তোমাদের কোনো লাভ নেই তোমরা যদি আমাকে হত্যা করে দাও তাহলে আমি শহীদ হয়ে যাব তোমরা যদি আমাকে দেশ থেকে বের করে দাও তাহলে আমি হিজরত করবো আর তোমরা যদি আমাকে জেলখানায় বন্দি করো তা আমি নীরবে আল্লাহকে ডাকার সুযোগ পাব যে লোক এ কথা বলেন তার তো আর কোনো চিন্তার কারণ নেই এই কথা তিনি কোথা থেকে শিখলেন এই কথা যিনি বলেছিলেন তিনি হলেন খুবাইব বিন আদি রাদি আল্লাহ তালানহু খুবাইব বিন আদি রাদি আল্লাহ তালানহুকে যখন সুলে চড়ানো হবে তার পূর্ব মুহূর্তে তিনি কবিতা আবৃত্তি করছিলেন লাস্তু উবালি হিনা উখতালু মুসলিমা আমি পরোয়া করি না আমাকে যদি মুসলিম অবস্থায় হত্যা করা হয় আমাকে কত টুকরা করা হবে কোন কাতে ফেলে আমাকে মারা হবে তা আমি আমি চিন্তা করি না আল্লাহ যদি চাহেন তবে আমার ছিন্ন ভিন্ন দেহের প্রতিটা অঙ্গে বরকত পৌঁছাতে সক্ষম আমাকে যদি মেরে কেটে টুকরা টুকরা করা হয় প্রত্যেকটা টুকরার মধ্যে আল্লাহ বরকত পৌঁছাতে সক্ষম আমি মরার সময় ইসলাম নিয়ে মরতে পারলাম কিনা এটা দেখার বিষয় কিভাবে মরলাম কোথায় মারা গেলাম এটা দেখার বিষয় নেই মরণ একদিন আসবে দুই দিন নয় যার মরণ যেভাবে লেখা আছে সেইভাবেই সে মরবে এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই ওমরে ফারুক রাজি আল্লাহ তালান আল্লাহর কাছে দোয়া করতেন জুকনি ফি ওয়াজাল মাউতি হে আল্লাহ তোমার আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার সুযোগ দিও জুকনি শাহাদাতাম ফি ওয়াজাল মাউতি আমার মরণটা যেন তোমার রসুলের শহরেই হয় রসুলের শহরে মরণ হলে কি লাভ বোখারিতে হাদিস এসেছে সাল্লাম বলেছেন তোমাদের যদি মদিনায় মৃত্যুবরণ করার সম্ভব হয় তাহলে মদিনায় মৃত্যুবরণ করার চেষ্টা করো মদিনায় মৃত্যুবরণ করার চেষ্টা কিভাবে করে মানুষ পাকিস্তানের প্রখ্যাত আলেমেদিন আল্লামা এহসান জহির রহমাউল্লাহকে যখন টাইম বোমা দিয়ে তাকে হত্যা করার অপচেষ্টা করা হল বোমার আঘাতে তিনি স্টেজ থেকে সিটকে পড়েছিলেন অনেক দূরে ওই অবস্থায় দুই দেশ থেকে দুইটি ফ্লাইট চলে আসলো একটা সৌদি আরব থেকে বাদশাহ মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ পাঠালেন একটা বিমান আর ইরান থেকে ইরাক থেকে পাঠালেন জনাব সাদ্দাম হুসাইন একটি বিমান সাদ্দাম বললেন আমার বিমানে চড়ো ইরাকের সামরিক হাসপাতালে তোমার চিকিৎসা করানো হবে সৌদি আরব বাদশাহ মানে ফাহাদ বিন আব্দুল আজিজ রাহেমাউল্লাহ বললেন আমার বিমানে চড়ো তোমাকে জেদ্দার সামরিক হাসপাতালে চিকিৎসা করানো হবে এহসান আলহি জাহির রাহেমাউল্লাহ বললেন ইরাকের বিমানটাকে ফেরত পাঠিয়ে দিয়ে জেদ্দার বিমানে চড়ে বললেন আমার মরণটা যেন আরব দেশেই হয় এই ক্ষণজন্ম মহাপুরুষ জেদ্দার সামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করলেন তার জানাজা হলো মক্কায় তার জানাজা হলো মদিনায় এবং শেষ ইচ্ছা অনুযায়ী বাকি উদ্গার কাদের সাহাবিদের কবরস্থানে তাকে দাফন করা হলো ওই বাকিউল গারখাতে মোনাফেকের কবর আবদুল্লাহ বিন উবাই বিন সলুলের কবর রসুলাম মোনাফেকের জানাজা পড়িয়েছিলেন স্বয়ং নিজে শরীরের ভিতরের গেঞ্জিটা খুলে রসুলাম মুনাফিকের গায়ে পড়িয়ে দিয়েছিলেন রসুলাম আশা করেছিলেন যে আমার এই বরকতের গেঞ্জিতে মুনাফিকের কোনো উপকার হতে পারে আল্লাহ পাক বলছেন কোনো উপকার হয়নি মদিনায় মৃত্যুবরণ করলে হবে না ইমানের হালতে মৃত্যু হতে হবে বন্ধুগণ বন্ধুগণ আল্লাহর কাছে এই কামনাই সবসময় করতে হবে আল্লাহ তুমি আমাকে সঠিক ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিও আর ইমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দিও ربنا لا تذغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বানা লা তুজির কুলুবানা বাদা ইজ হাদাইতানা প্রভু হে হেদায়েতের পরে আমার অন্তরকে বাঁকা করে দিও না রসুলাম শেষদা গিয়ে পড়তেন ইয়া মোকাল্লিবাল কোলব সাব্বিত কালবি আলা দিনিক হে দিলের পরিবর্তনকারী তোমার দিনের উপরে আমার দিলকে স্থির রেখে দাও শেষ নিঃশ্বাসটা যেন ইমানের হালতে আমরা বাড়তে পারি ধর্ম মনে করে যারা অধর্মের কাজ করেন ধর্ম মনে করে যারা অধর্মের কাজ করেন তারা তো ধর্ম মনে করেই করে আল্লাহ পাক বলছেন أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين তারা ভ্রষ্টতা খরিদ করেছে হেদায়েতের বিনিময়ে হেদায়েত বিক্রি করে ভ্রষ্টতা খরিদ করেছে আমার আবিহাত তিজারাতুহম ওয়ামা কানু মুহতাদিন তাদের ব্যবসায় তারা লাভবান হতে পারবে না যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিকারি সেজেছি আমি আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিকারি সেজেছি আমি আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও আল্লাহ পাক বলছেন যারা নিজেদের জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করেছে সমস্ত ইবাদত আমল ধ্বংস করে দিয়েছে অহম ইয়াসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনা তারা মনে করে আমরা খুব ভালো কাজ করলাম ভালো কাজ করলাম মনে করি সে করে দুনিয়ার ধর্মকর্ম যারা পালন করে তারা কেউ খারাপ কাজ মনে করে ধর্মের কাজ করে না কাজটা খারাপ কিন্তু সে ভালো মনে করে করে আমেরিকান ইউরোপিয়ান ফিরিসেক্সের দেশের লোকেরা টাকার বিনিময়ে সেক্স করে আমাদের দেশেও টাকার বিনিময়ে সেক্স হয় পৃথিবীর বিভিন্ন দেশে টাকার বিনিময়ে সেক্স করে মানুষ এই যা নিজের নামপট্ট প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য সাময়িক এনজয় করার জন্য টাকার বিনিময়ে তারা এগুলি করে থাকে কিন্তু শিয়ারা টাকার বিনিময়ে সেক্স করে এটা হলো তাদের ধর্ম সাময়িকভাবে এক ঘন্টা দুই ঘন্টা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছরের জন্য কন্টাকের বিয়ে যেটাকে বলা হয় নেকাহে মুতা নেকাহে মুতা মুতা বিবাহ এই মুতা বিবাহটা তাদের শরীয়তের ধর্ম মনে করে তারা পালন করে ইহুদিন আসারা যে আপনাকে মারে মারার কারণ দুনিয়াবি স্বার্থ আপনাকে ধর্মচ্যুত করতে পারলে তাদের স্বার্থটা সিদ্ধি হয় কিন্তু শিয়ারা আপনাকে যদি মারে ওরা ধর্ম পালন করে মারলে নেকি হয় ওই জন্য মারে ডাকাত যদি আপনার টাকা ছিনতাই করে টাকার লোভে আর শিয়ারা যদি আপনাকে মারে তাহলে শিয়াদের মায়ের হবে আপনাকে মারলে ওর নেকি ওর কেতাবে লেখা আছে যে সুন্নিকে মারতে পারলেই তোমার নেকি তাহলে এবার বোঝেন পৃথিবীর সমস্ত বস্তুবাদী উন্মাদনাকে ঠেকানো সম্ভব কিন্তু ধর্মীয় উন্মাদনাকে ঠেকানো সম্ভব নয় বস্তুবাদী উন্মাদনাকে ঠেকানো সম্ভব ডাকাতে এসেছে আপনাকে মেরে টাকা নিয়ে যাবে টাকাগুলি যে আগে দিয়ে দেন আর বলি ভাই আমি মাপ চাই মার খেতে পারবো না টাকা পয়সা মোবাইল যা আছে ভাই তুমি নিয়ে চলে যাও আমার কোনো দাবি নেই তো এসেছে টাকা নিতে ওর টাকা নিবে মোবাইল নিবে চলে যাবে ওর তার কিছু বলবার নাই কিন্তু সে যদি ধর্ম পালন করার জন্য আপনাকে মারতে আসে সে তো টাকার জন্য আসেনি সে তো এসেছে আপনাকে মারলে নেকি হবে আর সে মরে গেলে সে জান্নাত পাবে এই জন্য সে করে তাকে কি টাকা দিয়ে ফিরানো সম্ভব তাই তো এক পুলিশ অফিসারকে বলছিলাম যে যারা জঙ্গিবাদী বিশ্বাসী তাদেরকে জঙ্গিবাদী বিশ্বাসীদেরকে গুলি করে আপনি থামাতে পারবেন না কারণ তাদের ধর্মীয় বিশ্বাস যে আমি এই পথে গুলি খেয়ে মারা গেলে আমি শহীদ ও তো শহীদ হওয়ার জন্য রাস্তায় নামছে ওকে গুলি করে থামাবেন কি করে গুলি করে তো লাভ ও মনে মনে কল্পনার রাজ্যে জান্নাতে চলে গেছে কিন্তু জান্নাতের পথ মানা যেমন সহজ বুঝা তার চেয়ে বেশি কঠিন আলী রাজি আল্লাহ তালানকে হত্যা করে এসে তারপরে সে জান্নাত খুঁজে বেড়াচ্ছেন আল্লাহ আকবর আলী রাজি আল্লাহ তালাকে হত্যা করেছিল আব্দুর রহমান বিন মুলজাম এই আব্দুর রহমান বিন মুলজাম আলী রাজি আল্লাহ তালাকে হত্যা করে জান্নাত খুঁজতেছে এটা নেকি আল্লাহর কাছে পাবে এই উদ্দেশ্যে সেই কাজ করছে মুসলিম জাহানের চতুর্থ খলিফা রসুলামের জামাই এবং চাচাতো ভাই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত খোলাফায় রাশেদার অন্যতম ব্যক্তিত্ব এই জলিলুল কদর সাহাবিকে হত্যা করে সেও জান্নাত খোঁজে এবার বোঝেন যে ধর্মীয় উন্মাদনাটা কত দূর পর্যন্ত মানুষকে নিতে পারে আল্লামা রাফাত পাশা তিনি এই ঘটনাগুলি উল্লেখ করার পরে বলছেন তার এই ধর্মীয় উন্মাদনা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না রসুল্লাহ সাল্লাম বললেন মান্দা আমিন কুমুন কারণ তবে আর কথা দায়িত্বশীলদেরকে বলে রাখতে চাই যত রকমের ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয় যত রকমের জঙ্গি তৎপরতা সৃষ্টি হয় এর পিছনে যতটি কারণ আছে তার মধ্যে একটি কারণ হল নাস্তিকদের এবং ব্রাহ্মণ্যবাদীদের বামপন্থী ও রামপন্থীদের চূড়ান্ত আস্ফালনটাও একটা দায়ী মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে নাস্তিকবাদের স্লোগান দিবে মুসলমানদের রক্ত চুষে চুষে খাবে মুসলমানদের দেশে চাড়ালদের দৌরাত্ম চলবে আর মুসলমানদের মাহফিলগুলির উপর সেন্সরশিপ করা হবে মুসলিমদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করার চেষ্টা করা হবে মানুষ তখন বিদ্রোহী হয় আর বিদ্রোহী উন্মাদনায় এক পর্যায়ে সে মনের অজান্তেই জঙ্গিবাদে ঢুকে পড়ে কিন্তু ইসলাম আপনাকে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে বলেছে রসুলাম বলেন অন্যায় দেখো অন্যায় দেখো হাত দ্বারা বাধা দাও যদি ক্ষমতা থাকে ক্ষমতা থাকার মানে কি রাতের অন্ধকারে একটা অন্যায় জিনিস নষ্ট করে দিয়ে চলে আসলো এটার নাম ক্ষমতা থাকা না ক্ষমতা থাকা হলো ওটা যেটা উমরে ফারুক রাজিয়াল্লাহ তালানু তিন বছর পরে মক্কায় বলেছিলেন তিন বছর গোপনে দাওয়াত চলল তারপরে যখন ফারুক আজম ইসলাম গ্রহণ করলেন তখন কাবা ঘরের মধ্যে দাঁড়িয়ে বললেন আজকে কাবাতে প্রকাশ্য ঘোষণা হল তাওহিদের কারো যদি ক্ষমতা থাকে আমার সামনে আসো আমাকে প্রতিহত করো মক্কার কাফেরা কেউ ফারুক আজমের সামনে দাঁড়াতে পারেননি এটার নাম হলো ক্ষমতা রাতের অন্ধকারে মেরে দিয়ে চলে আসলাম ভেঙে দিয়ে চলে আসলাম নষ্ট করে দিয়ে চলে আসলাম রাতের অন্ধকারে নির্বিচারে দিয়ে একটা ককটেল ফুটিয়ে দিলাম এটার নাম ক্ষমতা নয় ফাইলামিয়াস্তাতে যদি ক্ষমতা না থাকে ফাবে লিসানিহি জবান দ্বারা তাহলে দুর্বলদের জন্য একটা অপশন রাখা আছে তারপরে তৃতীয় স্তরে বললেন ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কালবিহি আর যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা জানাবে আর একটা বিষয় খুব জানা জরুরি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি তার সে বড় অন্যায়ের জন্ম হয় সেই জায়গায় সাময়িকভাবে অন্যায়ের প্রতিবাদ অন্তরে অন্তরে করাটাই যুক্তিসঙ্গত একটা অন্যায় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ আপনি করলেন সেই প্রতিবাদের কারণে দেশ ও জাতির ক্ষতি হল দেশ ও জাতির সমস্যা এসে গেল সেই অবস্থায় আপনাকে সতর্কতার সাথে পা বাড়াতে হবে ইসলাম আমাকে সব কিছুর নিয়ম ভাবে বলে দিয়েছে ইসলাম কমপ্লিট কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে কোন পজিশনে আপনি কি কাজ করবেন সেগুলি স্তর বা স্তর আপনাকে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে এক জায়গার কাজ আর জায়গায় এক সময়ের কাজ আর সময় একজনের কাজ আর এটা করলে হবে না একজনের কাজ আর একজনের দ্বারা হয় না আমার ছেলে সালাত না পড়লে দশ বছর হয়েছে ওকে পিটতে হবে সালাতের জন্য এটা পিটার দায়িত্ব আমার আমার বাপ যদি সালাত আদায় না করে বাপকে পিটার দায়িত্ব কিন্তু আমার নয় পিটার হাদিস আছে কিন্তু কার জন্য এটা বাবার জন্য ছেলেকে পিটার অধিকার আছে কিন্তু ছেলে বাপকে পিটার অধিকার রাখে না তাহলে একই হাদিস একজনের জন্য প্রযোজ্য আর একজনের জন্য নয় আকিমুস সালাদ এটুকু হল তামাম বিশ্বের সকল মুসলিমের জন্য ওয়াতুস জাকাত এটুকু হল শুধু ধনী মুসলিমের জন্য একই আয়তের অর্ধেক সবার জন্য আর বাকি অর্ধেক শুধু ধনীদের জন্য এখন যদি ওই আয়াত পড়েন আবার আফাতু মেনো না বিবাদিল কিতাব তাকফুরু না বিবাদ কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না এটা তো হবে না একই আয়াতের অর্ধেক মানব অর্ধেক হবে না মানবে না এটা হবে না আকিমুস সালাদ যখন বলেছ সালাদ যখন কায়েম করেছ জাকাত দিয়েই মরতে হবে না দিলে তুমি আয়াতের অর্ধেক মানলা না সারা জীবন যদি আপনি জাকাতের মালের নেশাব না হন সাহেবের নেশাব না হন সারা জীবন আপনি জাকাত বিনে পার করবেন জাকাতের জন্য হিচাব আল্লাহর দরবার আপনার হবে না আপনার সম্পদই হয়নি এখন কেউ যদি বোঝে যে আকিমুল সালাদ সালাদ কায়েম করেছি অত জাকাত জাকাতটা দেওয়া হয়নি তাহলে আয়তের অর্ধেক তো মানতে পারছি না কেন মাল নেই তাই চলো মাল জোগাড় করি ব্যবসা করে মাল জোগাড় করতে করতে তো জাকাত দেওয়ার আগেই মরণ হয়ে যেতে পারে চাকরি করে মাল জমা করে জাকাতের নেশা হওয়ার আগেই মৃত্যু হয়ে যেতে পারে তো চলো এবার সিলে নিয়ে জোর জবরদস্তি করে খামছে খুনছে যেখান থেকে পারি সেখান থেকে মাল জোগাড় করে জাকাত প্রতিষ্ঠা করে তারপর মরার চেষ্টা করি ও লোক যেরকম পাগল যার ক্ষমতা নেই সে আস্ফালন করাটাও খানিকটা ওরকমই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে কিন্তু কে করবে কোথায় করবে কিভাবে করবে তার তার্তিব আল্লাহ পাক বাতলে দিয়েছেন তার নবীও বাতলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন মুসা আলাই সালাতামকে বলেন ইজাহাবা ইলা ইন্নাহু তাওয়া ফেরাউনের কাছে যাও গিয়ে দাওয়াত দাও কাকে বললেন মুসা আলাহিসাল্লামকে ফেরাউন ছিল কালে সবচেয়ে দুর্ধর্ষ কাফের বেঈমান বেদিন আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলেন ফেরাউন সেই ফেরাউনের কাছে পাঠালেন কালের উৎকৃষ্ট ব্যক্তিকে মিশরের অনেক ছাগলের রাখাল ছিল মিশরের একজন অনেক গরিব দুঃখী মানুষ ছিল আল্লাহ কাউকে বললেন না ফেরাউনের কাছে যাও কাকে বললেন মুসা সাল্লামকে মুসা সাল্লাম ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিলেন ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত যাওয়ার ক্ষমতা মুসা নবীর আছে তাই মুসা নবীকে দায়িত্ব দিলেন ওই জায়গায় আপনি একজন সাধারণ মানুষ রিক্সাওয়ালা মনে করেন আপনার দাওয়াত দায়িত্ব কি এদেশের বড় বড় মন্ত্রী মিনিস্টারদেরকে আপনি রিক্সাওয়ালা মন্ত্রী মিনিস্টার মতো যাবেন কি করে আপনি রিক্সা নিয়ে চলাফেরা করেন আপনার সঙ্গী সাথীরা আরো আছে একজন রিক্সাওয়ালা বকাবাদি করছে আপনি বললেন ভাই বকাবাদি করো না মুখ খারাপ করো না এটা পাপ ছেড়ে দাও আর একজন যাত্রী আপনার রিক্সা উঠল আপনি বললেন ভাই এই সিগারেটটা খায়েন না এটা পাপ আপনার বলয়ের মধ্যে আপনার আয়ত্তের মধ্যে আপনার ক্ষমতার মধ্যে যেইটুকু আছে সেইটুকু পর্যন্ত দাওয়াত পৌঁছাবার দায়িত্ব আপনার যেখানে যাওয়ার ক্ষমতা আপনার নেই সেখানে যারা আনাগুনা করেন সেখানে যারা যাতায়াত করেন তাদের কাছে সেই জায়গায় দাওয়াত পৌঁছাবার দায়িত্ব তাদের আমার অধীনস্থ যারা আছেন তাদেরকে প্রতিহত করা তাদেরকে ইসলাম মানাবার ক্ষেত্রে শাসন করার দায়িত্ব আমার কিন্তু আমার আয়ত্তের বাইরে যারা তাদেরকে শাসন করার দায়িত্ব আমার নয় আমি শুধুমাত্র তাদেরকে নসিহত করতে পারি ফাদাক্কির ইন্নামা আন্তা মুদাক্কির লাস্তা আলাই হিম্বি মুসাইতে যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ বুঝতে যদি না পারেন প্রশ্ন করে আবার জিজ্ঞেস করে বুঝার চেষ্টা করবেন না বুঝে অহেতু অন্যায় কথা বলবেন আল্লাহর আদালতে তারও ফয়সালা হবে আল্লাহ পাক সাড়ে চোদ্দশো বছর পূর্বে কোরআনে বললেন হুকুম তোমরা নিজেরা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়েও না অন্তর্দ্বন্দ্বে তোমরা লিপ্ত হয়েও না যদি অন্তর্দন্তে লিপ্ত হও হাবা রি হুকুম তোমাদের শক্তি নষ্ট হবে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হতে আল্লাহ মানা করলেন আল্লাহ বললেন দলে দলে বিভক্ত হয়েও না এখতেলাফ করো না মতানৈক্য সৃষ্টি করো না একমতে এক নীতিতে এক গতিতে চলার চেষ্টা করো মুসলিম জাতিকে আল্লাহ বললেন কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধ হও দলে দলে বিভক্ত হয়ে না আল্লাহ বললেন দলে দলে বিভক্ত হারাম আর আমরা সার মাঝাবকে সার ফরজ বানায় নিলাম এই কথাটা কি এখন বলার টাইম বলার টাইম এখন নয় এখন বলার টাইম নয় কেন সেই দিন তারপরে প্রথম প্রসঙ্গক্রমে বলতে হয় সেসব হুজুর যেসব হুজুরেরা স্লোগান দিলেন যে ডাক্তার জাকের নায়ক ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না ঢাকা এয়ারপোর্টে ডাক্তার জাকের নায়ক নামলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব যখন আপনি একজন মুসলিম হয়ে বিশ্বের একজন অন্যতম দায়ী সবচেয়ে বড় স্কলার এবং দায়ী তাম বিশ্বে যার দাওয়াত পরিব্যাপ্ত এত বড় একজন সম্মানী লোককে যখন আঙ্গুল তুলে কথা বলে বললেন জাকের নায়ক ঢাকা এয়ারপোর্টে নামলে এয়ারপোর্ট ঘেরাও করব তখনই ওরা বুঝেছিল যে তোমার মাথায় কাঁটাল দিয়ে খাওয়া ভাঙা সম্ভব যেদিন তুমি মুসলিম হয়ে অপর মুসলিমের মসজিদে আগুন দিয়েছিলে সেদিন এই চারালরা বুঝেছিল তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সহজ সবাই ঐক্যের দাবিদার ঐক্য কিভাবে হবে চার মাঝাব চার ফরজ ঐক্য হয় কি করতে হবে ঐক্য করতে হলে চার মাঝাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে আগে চার তরিকাকে বিলুপ্ত করতে হবে চার মাঝাবকে বিলুপ্ত ঘোষণা করে কোরআন ও সুন্নার পতাকাতলে আবদ্ধ হওয়ার জন্য আহলাদিদদের সাথে হাত মিলাও মিলায় বলো চার মাঝাবকে বিলুপ্ত ঘোষণা করেছি কোরআন ও সুন্না ভিত্তিতে আমরা বাংলার মুসলিমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাব তখন আপনার গায়ে হাত দিতে ওরা হিসাব করে কাজ করবে কিন্তু আপনি আমার মসজিদ পুরাণ আমি আবার আপনার সমালোচনা করি আপনি আমার মসজিদ পুরাবেন তা আমি আহাহু করব না আপনি আমার মসজিদ ভাঙতে আসবেন মুসল্লিদেরকে মেরে রক্তাক্ত করবেন আমি কিছু বলবো না আপনি ডাক্তার জাকের নায়কের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন এখন আপনার দাদাজি যে এসে আপনার মাথার উপরে কাঁঠাল ফিয়ে ভেঙে খাওয়ার চেষ্টা করছে এখন আপনার আহাউ বের হয় না কিন্তু কেউ কেউ প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদের পদ্ধতিটা কি প্রতিবাদের পদ্ধতিটা কতটুকু সব কিছু ভেবে চিনতে হিসাব করে আপনাকে আগাতে হবে আপনার ক্ষমতা যতটুকু ততটুকু আপনাকে আল্লাপাক দায়িত্ব দিয়েছেন ক্ষমতার বাইরে আল্লাপাক দেননি অন্তত পক্ষে আপনি যদি মনে মনে ঘৃণা জানান তবু আপনার ইমানটা কিছু আছে রসুলাম বলেন আজাফুল ইমান রসুল বলেন ও লোকের ইমান আছে যে লোকটা ঘৃণা করে আর আপনি বলছেন যে লাঠি নিয়ে রাস্তায় বের হলো না সে বেইমান আপনারা তো মুনাফেক আপনারা তো অন্যায় প্রতিবাদ করেন না অন্যায় প্রতিবাদ যে রসুল শিখালেন তিন প্রকার মুখে হাতে আর অন্তরে আর আপনি বলছেন কি লাঠি নিয়ে বের হয়ে যাও রাস্তায় এক প্রকার আপনার কাছে আর বাকি দুই প্রকার আপনি বিলুপ্ত করেছেন আর বলতেছেন এরা মুনাফেক এরা প্রতিবাদ করে না এরা কথা বলে না যখন আপনি নিজেরা পারস্পরিক এইভাবে চলবে তখন উপায় কি কোন উপায় নেই ইহুদির বিরুদ্ধে আপনি স্লোগান দিচ্ছেন কিন্তু ইহুদিদের শূন্যতা আপনি আমল করতেছেন কিভাবে রাসুল্লাহ সাল্লাম বলে ইহুদিরা দেরি করে ইফতার করে আর মুসলিমেরা আমার উন্মত তাড়াতাড়ি ইফতার করবে আমার উন্মত কল্যাণের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত যতদিন সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে কল্যাণের সর্বনাক্ত খেয়ে ফেলেছে ওখানেই যেদিন আপনি তিন মিনিট আবার যোগ করে দিয়েছেন নবীর ভাষায় কল্যাণ নাই উম্মতের কাছে কেন উম্মত কল্যাণ ধ্বংস করে দিচ্ছে কি হয়েছে ধ্বংস হয়েছে কেন ওই যে তিন মিনিট যোগ করে দিচ্ছে ইহুদির সুন্নত পালন করছে আল্লাহ নবী বললেন জোরে আমিন শুনলে ইহুদিরা চটে যায় আপনি যখন জোরে আমিন শুনে আপনার গাজালা শুরু হচ্ছে তো ইহুদির কাম তো আপনিই করে দিচ্ছেন তো ইহুদির কাম আমার অন্য কে করবে এটা কি এই সময় বলার টাইম জিনা এই সময় বলার টাইম নয় কোন সময় বলার টাইম তা আমি বুঝি না তবে এই বিপদের সময় বিপদের সময় সাপ ব্যাং কচ্ছপ পিঁপড়ে যা আছে সব প্রাণী সব এক গাছের ডালে উঠে বসে থাকে যখন বন্যা তুফান আসে তখন এক গাছে উঠে বসে থাকে সাপ আর বেজি এক গাছে উঠে বসে থাকে এক ডালে বিপদের সময় তারা জানে যে এই সময় এগুলি করবার সময় নয় গোটা বিশ্বে অমুসলিমেরা মুসলিমদের বিরুদ্ধে ক্রুশের ঘোষণা করেছে এই সময়ও যদি আপনি কোরআন সুন্নাকে মেনে নিতে না পারেন তাহলে আপনারা মানানোর টাইম নেই কখন মানবেন আমি বুঝি না বন্ধুগণ যত রকমের শরীয়ত গর্হিত কাজ আছে সেই কাজগুলি আমরা করে বেড়াচ্ছি এই যে আসতেছে সবে বরাত সবে বরাতের যে কত হাদিস আর কত ফজিলত সবে বরাতের ফজিলতের শেষ নাই খই ফুটে যাচ্ছে আলিমুল আমাদের মুখে জমার খুদ্বায় পত্রিকায় রেডিও টেলিভিশনে কিন্তু লাইলাতুল কদর লাইলাতুল কদর কখন আসে কখন যায় আমরা বুঝি না লাইলাতুল কদরের হিসাবই আমাদের কাছে নাই তেমন কিন্তু লাইলাতুল বরাত নিয়ে আমরা ব্যস্ত ভালো করে শুনে রাখেন চারশো আটচল্লিশ ইজরিতে চারশো আটচল্লিশ ইজরিতে সর্বপ্রথম বায়তুল মাকদেশে ইবনু আবিল হোমায়রা নামক জনৈক সুফি দরবেশ তিনি এই বেদাত চালু করলেন সবে বরাত সবে বরাতের জাল জৈব হাদিস যতটুকু আছে সব নেসপে সাবানের সিয়াম পালন সম্পর্কে হালুয়া রুটি আতসবাদী কবর জিয়ারত গোসল করা সালাতে আলফিয়া এর কোন অস্তিত্ব কোরআন হাদিসে নেই বাকি থাকলো সুন্নতি এবাদত সুন্নতি এবাদত হল রসুল্লাহ সাল্লাম এই সাবান মাসে সবচেয়ে বেশি পরিমাণ সিয়াম পালন করতে সিয়াম পালনের বেলায় আমরা নেই যেটা জরুরি আমল সেটাই নেই যেটা সৈয়াদি দ্বারা প্রমাণিত সেটাই নেই যেটা জাল জয়ী পাবি সেটাই আমরা মাগরীবের আগে দুই রেখাত সুন্নত বুখারির হাদিস দ্বারা প্রমাণিত মাগরীবের আগে দুই রেখাত সুন্নত বুখারির হাদিস দ্বারা প্রমাণিত মাগরীবের আগে দুই রেখাত সুন্নত বুখারির হাদিস দ্বারা প্রমাণিত মাগরীবের আগে দুই রেখাত সুন্নত পড়বে বলবে এই লোক ফেতনাবাজ মাগরীবের আগে একটু টাইম আগে দিচ্ছিল সেই টাইমটা এখন যাতে কেউ সুন্নত না পড়তে পারে তাই জামাত শুরু হওয়ার আগে বয়ান দিয়ে বয়ান চালু করে এই সুন্নতকে বাধা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু মাগরিবের পরে ছয় রাকাত এই হাদিস হল মেড ইন চায়না হাদিস হল মেড ইন চায়না মানে জাল হাদিস ইমাম তিরমিজি রাহেমাউল্লাহ মাগরিবের ছয় রাকাত মাগরিবের পরে আউয়াবিন বলে আমাদের দেশে চালু এই সালাতের হাদিস বর্ণনা করে তিনি বলছেন লা আসলালাহু এই সালাতের কোন হাদিসের কোন ভিত্তি নাই ভিত্তি নাই হাদিস সেটা তিরমিদিতে আসলো কেন তিরমিদিতে আসলো যদি ভিত্তিহীন হাদিস তা আমি মানতে পারবো না কেন তাই তো বলছিলাম ছেলের নাম ফেরাউন রাখতে পারবেন তো হ্যাঁ, না কেন ফেরাউন নাম তো কোরআনে আসছে জাল হাদিস যদি হাদিসের কেতাবে থাকে তাই মানতে হয় তো ফেরাউন নাম কোরআনে আছে না তো কোরআনে আছে নাম সে নাম আমি ছেলের নাম রাখতে পারবো না কেন তাহলে কোরআনে ফেরাউনের নাম বর্জনের জন্য এসেছে আর মুসার সালামের নাম গ্রহণের জন্য ছেলের নাম মুসা রাখবেন আপত্তি নাই ছেলের নাম ঈশা রাখবেন আপত্তি নাই ছেলের নাম দাউদ সুলাইমান রাখবেন আপত্তি না এগুলি কোরআনে বর্ণিত নাম কিন্তু ছেলের নাম ফেরাউন কারুন আবু লাহাব এগুলি রাখা যাবে না কেন এগুলি কোরআনে আছে কিন্তু এগুলি বর্জনের জন্য আপনাকে দেওয়া হয়েছে গ্রহণের জন্য নয় সহিদিস গ্রহণের জন্য আর জাল হাদিস বর্জনের জন্য দেওয়া হয়েছে ওটা গ্রহণের জন্য নয় বন্ধুগণ আমরা সহি জাল সব বেশি বেশি বেড়াই সব বেশি বেড়াই কয়দিন আগে এক জায়গায় গেলাম ব্রয়লার কেনেন না কয় কিনি কত টাকা কেজি বলে একশো আশি টাকা কেজি ব্রয়লার একশো আশি টাকা একশো চল্লিশ দেড়শো এক এক জায়গায় এক এক দাম একশো আশি টাকা দিয়ে এক কেজি ব্রয়লার কিনে আনলেন ব্রয়লার মুরগির মধ্যে নারী ঘুরি থাকে না নারী ঘুরিও একশো আশি টাকা কেজি ওর গায়ের চামড়া পাখনা একশো আশি টাকা কেজি খাবার সময় নাড়ি ঘুড়ি ফেলে দিয়ে চামড়া পাখনা ফেলে দিয়ে গোস্তটা সলিড গোস্তটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে কষিয়ে খান আর বলেন এবার বলেন যে একশো আশি টাকা কেজি দিয়ে কিনে আনি ফেলে দিলেন কেন তাহলে ব্রয়লার খাওয়ার সময় ময়লা বেছে খান আর ইসলাম মানার সময় ময়লা বাসা লাগবে না জাল হাদিস বাসা লাগবে না বানামাত এবাদত পরিত্যাগ করা লাগবে না এবাদত পেলাম আর করতে থাকলাম তাই তো মনের দুঃখে বলি যে আলু পটলের দোকানে গিয়ে সবাই আহলাদিস বেগুনের দোকানে সবাই আহলাদিস মরিচের দোকানে সবাই আহলাদিস মাছের দোকানে সবাই আহলাদিস নরম মাছটা কেনে না কিন্তু ইসলাম মানার সময় সবাই যা আছে সব কিনবো সবই খাবো কোনোটা বাদ নাই মাছ কিনার সময় টিপে টিপে দেখো নরমটা আমি নিব না ইসলাম মানার সময় জয় ভাদিস কেন মানবো আমি টাকা নেওয়ার সময় জাল টাকা নেব না ইসলাম মানার সময় জাল হাদিস কেন মানব আমি এই কথাটুকুই বলাটা আমাদের অপরাধ তাই আমরা এই জাতিকে সতর্ক করতে সক্ষম হয়েছি মানুষের গাল খেয়ে মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সকাল বিকাল সন্ধ্যা রাতে কত লোক যে গালাগালি করে আল্লাহ আকবর সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ সাধারণ মানুষ তেমন গালাগালি করে না গালাগালি করে যারা দিনের ঠিকাদার তারাই বেশি গালাগালি করে কারণ সাধারণ মানুষ এইসব বিষয় নিয়ে হেডেক নেই সাধারণ মানুষ নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করে খায় না জেনারেল শিক্ষিত লোকদের এখানে ব্যবসার কিছু নাই ব্যবসার সর্বনাশ যাদের হয়েছে তারাই এসকে উঠে পড়ে লেগেছে বন্ধুগণ যে যত গালাগালি করুক আর যাই করুক না কেন সাময়িক প্রেক্ষাপট সহ আজকের এই বেদাতি আমল থেকে জাতিকে এতটুকুই সতর্ক করলাম আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন এই দেশ এই ভূখণ্ড আমার ইমান আমার আমল আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম এই আমানত তুমি হেফাজত করো যেমন তোমার নবীর দাদা বলেছিলেন আব্রাহার বিরুদ্ধে আমি আব্দুল মুক্তালের দাঁড়াবার ক্ষমতা নাই আমি আব্রাহার বিরুদ্ধে আল্লাহ তোমার ঘরকে তোমার হাতে সবর্দ করলাম আজকে এই জাহেলদের বিরুদ্ধে এই বেইমানদের বিরুদ্ধে এই নাস্তিকদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে দেশ ও দেশের মুসলমানদের ইমান ও আমলকে আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম তুমি আমানতদার হয়ে যাও আল্লাহ তুমি আমাদেরকে ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ তোমার গোলাম হয়ে বেঁচে থাকতে চাই কোন অমুসলিমদের গোলাম হয়ে আমরা বেঁচে থাকতে চাই না সাংস্কৃতিক ধর্মীয় রাজনৈতিক সকল প্রকার গুলামী শৃঙ্খলা শৃঙ্খল জিঞ্জির থেকে বের হয়ে মুক্ত হয়ে একমাত্র তোমার গোলাম হয়ে থাকার তৌফিক দান করো ওয়াখিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী